সুরা আল মুতাফিফিন বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ধ্বংসহীন ঠকবাজদের জন্য যাহারা ওজনে কম দেয় তাহাদের অবস্থা এই যে লোকদের নিকট হইতে গ্রহণের সময় পুরামাত্রায় গ্রহণ করে কিন্তু তাহাদিগকে ওজন বা পরিমাপ করিয়া দেওয়ার সময় তাহাদের ক্ষতি সাধন করে এই লোকেরা কি চিন্তা করে না যে একটা মহাদিবসে তাহাদিগকে উঠাইয়া আনা হইবে ইহা সেই দিন যেদিন সমস্ত মানুষ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইবে কখনো নহে নিশ্চয়ই পাপীদের আমল নামা কয়েদখানার দপ্তরে সংরক্ষিত রহিয়াছে আর তুমি কি জানো সেই কয়েদখানার দপ্তরটা কি একখানা লিখিত কিতাব ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين মিথ্যা আরোপকারীদের জন্য সেই দিন ধ্বংস অনিবার্য যাহারা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে وما يكذب به إلا كل معتد أثيم আসলে সীমালঙ্ঘনকারী পাপাচারী ব্যতীত সেই দিনটিকে কেহই মিথ্যা মনে করে না إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين তাহাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বলে ইহা তো প্রাচীনকালের লোকদের কাহিনী كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون কখনোই নহে বরং এই লোকদের অন্তরে ইহাদের পাপ কাজের মরিচা জমিয়া গিয়াছে كلا إنهم কখনোই নহে নিশ্চিতভাবে সেই দিন এই লোকদিগকে তাহাদের রবের দর্শন লাভ হইতে বঞ্চিত রাখা হইবে তারপর ইহারা জাহান নামে নিক্ষিপ্ত হইবে অতপর তাহাদিগকে বলা হইবে যে ইহা সেই জিনিস যাহাকে তোমরা মিথ্যা মনে করিতেছিলে কখনোই নহে নেক ব্যক্তিদের আমল নামা উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের দপ্তরে রহিয়াছে আর তুমি কি জানো কি সেই উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের দপ্তর কিতাব উহা একটি সুলিখিত কিতাব নৈকট্য লাভকারী ফেরেস্তারা উহার রক্ষণাবেক্ষণ করিতেছে إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون নিঃসন্দেহে নেক লোকেরা থাকিবে অফুরন্ত নিয়ামতের মধ্যে উচ্চ আসনে সমাসীন হইয়া দৃশ্যাবলী দর্শন করিতে থাকিবে تعرف في وجوههم نضرة النعيم তাহাদের মুখাবয়বে তোমরা স্বাচ্ছন্দ্যের দীপ্তি অবলোকন করিবে يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون তাহাদিগকে মুখবন্ধক উৎকৃষ্ট শরাব পান করানো হইবে উহার উপর মিষ্কের মোহর লাগানো থাকিবে যেসব লোক অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হইতে চাহে তাহারা যেন এই জিনিসটি লাভের জন্য প্রতিযোগিতা জয়ী হইতে চেষ্টা করে সেই শরাবে তাসনিম মিশ্রিত থাকিবে ইহা একটি ঝর্ণা ইহার পানির সহিত নৈকট্য লাভকারী লোকেরা শরাব পান করিবে ইন্নাল্লাযীনা আজরামু কানূ মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন পাপাচারী লোকেরা দুনিয়ায় ইমানদার লোকদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করিত وإذا مروا بهم يتغامزون তাহাদের পাশ দিয়া যখন তাহারা অতিক্রম করিত তখন কটাক্ষ করিয়া তাহাদের প্রতি ইশারা করিত وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين যখন নিজেদের ঘরে ফিরিয়া যাইত তখন তাহারা সুখ সম্ভোগে তৃপ্ত হইয়া ফিরিত وإذا رأوهم قالوا إن هؤلاء আর তাহাদিগকে দেখিলে বলিত ইহারা পথভ্রষ্ট লোক অথচ তাহাদিগকে এই লোকদের উপর তত্ত্বাবধায়ক বানাইয়া পাঠানো হয় নাই আজ ইমানদার লোকেরা কাফিরদের উপর হাসিতেছে আলাল আরাইকি ইয়ানজুরুন সুসজ্জিত আসনে বসিয়া তাহাদের অবস্থা অবলোকন করিতেছে কাফিরগণ তাহাদের কৃতকর্মের ফল পাইল তো